লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন ভোটের আগে কইসিলা থাকবে দো রোজা খোলা ভোটের আগে কইসিলা থাকবে দো রোজা খোলা পাস করার পর ফোন করিলাম রিসিভ করলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন ভুটের আগে বাড়ি গিয়া ধরলা হাতে পায় হাসি মুখে কইলা কথা বৈশা নিরালায় ভুটের আগে বাড়ি গিয়া ধরলা হাতে পায় হাসি মুখে কইলা কথা বৈশা নিরালায় পাশ করার পর একটি বারো দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন ভুটের আগে কইছিলা থাকবে তো রোজা খোলা ভুটের আগে কইছিলা থাকবে তো রোজা খোলা পাশ করার পর ফোন করিলাম রিসিভ করলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন ভুটের আগে খাওয়াইলা কুরমা পোলাও চা কইলা তুমি আপনার আমার বাবা এবং মা ভুটের আগে খাওয়াইলা কুরমা পোলাও চা কইলা তুমি আপনার আমার বাবা এবং মা পাশ করার পর বাবা মায়ের খবর নিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন ভোটের আগে কইছিলা থাকবে দরজা খোলা ভোটের আগে কইছিলা থাকবে দরজা খোলা পাস করার পর ফোন করিলাম রিসিভ করলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন ভোটের আগে কইলা আমি সবার আপন জন জনগণের সেবায় আমি দেব এবার মন ভোটের আগে কইলা আমি সবার আপন জন জনগণের সেবায় আমি দেব এবার মন ভোটের পরে গেলাম যখন তখন চিল্লা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন ভোটের আগে কইছিলা থাকবে দরজা খোলা ভোটের আগে কইছিলা থাকবে দরজা খোলা পাস করার পর ফোন করিলাম রিসিভ করলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন ভুটের আগে জড়িয়ে ধরে করলা গলা গলি কইলা সবাই দোয়া করেন যেন সোজা চলি ভুটের আগে জড়িয়ে ধরে করলা গলা গলি কইলা সবাই দোয়া করেন যেন সোজা চলি পাশ করার পর জনসেবার সময় হইল না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন ভুটের আগে কইছিলা থাকবে তো রোজা খোলা ভুটের আগে কইছিলা থাকবে তো রোজা খোলা পাশ করার পর ফোন করিলাম রিসিভ করলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন লিডার তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলা না লিডার তিন দিন